তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আজকে আমাদের জুমার খুদ্বার আলোচনার বিষয় যে যে সমস্ত মূলনীতির উপর প্রত্যেকটা মুসলমানদের জীবনকে গড়ে তুলতে হবে যে সমস্ত মূলনীতির উপর মুসলমানদের সমাজ গড়ে উঠবে যে সমস্ত মূলনীতিগুলো কে কেন্দ্র করে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে এর মাঝে একটা মূলনীতি হলো সচ্চরিত্রতার শিক্ষা প্রদান করা পবিত্রতার শিক্ষা প্রদান করা চারিত্রিক পবিত্রতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ওর আনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন পরিষ্কার ভাবে প্রত্যেকটা মুসলমান ব্যক্তি পরিবার সমাজ সকলের প্রতি যে গুরুত্বপূর্ণ হুকুম তিনি প্রদান করেছেন লা তাকরাবু জিনা যে তোমরা জিনার কাছেও যেও না লা তাকরাবু অর্থাৎ কাছেও যেও না আর জিনা মানে জিনার কাছেও যেও না এ হুকুমটা প্রত্যেকটা মুসলমান ব্যক্তির জন্য অর্থাৎ প্রত্যেকটা মুসলমান ব্যক্তি সে শুধু জিনা থেকে দূরে থাকবে তাই না জিনা থেকে পবিত্র থাকবে এতটুকু হুকুম না বরং জিনার সূচনাকারী জিনার প্রাথমিক উদ্যোগ বা আকর্ষণ সৃষ্টিকারী বিষয় থেকেও মুসলমান সে দূরে থাকবে যে সমস্ত কাজগুলো এটা জিনার দিকে নিয়ে যায় যে সমস্ত কাজগুলো জিনার আকর্ষণ সৃষ্টি করে যে সমস্ত কাজগুলো আসলে জিনার উদ্যোগ গ্রহণ করা প্রত্যেকটা মুসলমান এই সমস্ত কাজগুলোর ধারে কাছেও যাবে না এটা হলো আল্লাহ তালার হুকুম প্রত্যেকটা মুসলমানের কাছে প্রত্যেকটা মুসলমান ব্যক্তির কাছে এটা হলো আল্লাহর হুকুম এ হুকুমটা প্রত্যেকটা মুসলমান পরিবার সমাজ এবং রাষ্ট্রের প্রতিও এটা একটা হুকুম যে পরিবারটা মুসলমানের পরিবার যে সমাজটা মুসলমানের সমাজ যেই রাষ্ট্রটা মুসলমানদের রাষ্ট্র তো মুসলমান প্রত্যেকটা পরিবারের উপর এটা ফরজ এটা একটা ফরজ হুকুম যে সমাজটা মুসলমানের মুসলমানের সমাজের জন্য এটা ফরজ হুকুম যেই রাষ্ট্রে মুসলমান বসবাস করে বা রাষ্ট্রের জিম্মাদার রাষ্ট্রের দায়িত্বশীল রাষ্ট্রের কর্ণধার তারা মুসলমান তাদের জন্য এটা ফরজ হুকুম যে জিনার পরিবেশ সৃষ্টি করে জিনার প্রতি আকর্ষণ সৃষ্টি করে এমন সমস্ত বিষয় থেকে সমাজকে মুক্ত রাখা এই উদ্দেশ্যকে সামনে রেখে উদ্দেশ্য হলো আমরা এমন একটা পরিবার এমন একটা সমাজ গড়ে তুলতে চাই যে সমাজের প্রত্যেকটা মুসলমান নারী জিনা থেকে বেঁচে থাকবে এমন কাজ থেকেও বেঁচে থাকবে যে সমস্ত কাজগুলো জিনার প্রতি আকর্ষণ সৃষ্টি করে যে সমস্ত কাজগুলোকে জিনার সূচনা বা জিনার উদ্যোগ মনে করা হয় সেই মুসলমান রাষ্ট্র এই উদ্দেশ্যকে সামনে রেখে তার শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলবে যেন প্রত্যেকটা যুবক এ শিক্ষা পায় যে এ সমস্ত কাজগুলো করা যাবে না এ সমস্ত কাজগুলো নিন্দনীয় এ সমস্ত কাজগুলো নিকৃষ্ট এ সমস্ত কাজগুলোকে করব এই শিক্ষাটা দিতে হবে শিক্ষার্থীরা ইসলামী সমাজের কাছে এই শিক্ষা পাবে এটা পাওনা দরকার মুসলমান পরিবারের প্রত্যেকটা সন্তান তার পরিবারের কাছে এটা পাওনাদার যে পরিবার তাকে শিক্ষা দিবে যে তুমি জিনা করো না এ সমস্ত কাজগুলো জিনার দিকে তোমার আকর্ষণ তৈরি করবে এ সমস্ত কাজগুলোও করা যাবে পরিবার তার সন্তানকে শিক্ষা দিয়ে গড়ে তুলবে মুসলমান সমাজ তার সমাজের সন্তানদেরকে এই শিক্ষা দ্বারা প্রত্যেকটা সন্তানকে গড়ে তুলবে সমাজের প্রত্যেকটা ব্যক্তি আগামী দিনের যা আজকের যারা শিশু আজকের যারা কিশোর যাদের হাতে আগামী দিনের সমাজ সমাজের যারা মুরব্বী তারা এদেরকে গড়ে তুলবে সবার দৃষ্টির ভিতরে সবার টাচের ভিতরে আগামী দিনের নতুন প্রজন্ম গড়ে উঠবে সবার কাছ থেকে তারা শিক্ষা পাবে যে এ সমস্ত কাজগুলো নিকৃষ্ট কাজ এ সমস্ত কাজগুলো খারাপ কাজ এ সমস্ত কাজগুলো যারা করে তারা আমাদের এই সমাজের কাছে নিন্দনীয় আমাদের এই সমাজের কাছে তারা অপরাধী মুসলমান রাষ্ট্রের আইন বিচার ব্যবস্থা এটাকেও গড়ে তুলতে হবে এমন কিছু আইন দ্বারা যে সমস্ত আইনগুলো মুসলমানদের চারিত্রিক পবিত্রতাকে সুরক্ষা করবে চরিত্র এটা যেন প্রত্যেকটা মুসলমান যেন তার চরিত্রকে নষ্ট না করে তার চরিত্রটা যেন নষ্ট না হয় আইন এই ক্ষেত্রে পাহারাদারির ভূমিকা পালন করবে ওয়ালা তাকরাবুজিনা যে তোমরা জিনার কাছেও যেও না এটা হলো ইসলামের হুকুম ইসলামী শরীয়তে এটা একটা মৌলিক হুকুম এই আয়াতটা নাজিল হইতে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যখন মক্কায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় তখন এই আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি যখন মদিনায় গেলেন যখন ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হল মুসলমানদের একটা সমাজ গড়ে উঠলো মুসলমানদের একটা রাষ্ট্র গড়ে উঠলো এই মূলনীতিকে সামনে রেখে মহান রব্বুল আলমিন মুসলমান সমাজকে আরো কিছু আইন দিলেন যেমন পর্দার বিধান দিলেন যেমন মুসলমান সমাজের মাঝে অশ্লীলতার প্রচার বেহায়াপনার প্রচার নির্লজ্জ বিষয়ের প্রচারকে নিষিদ্ধ করে দেওয়া হবে যে সমাজের কোন সেক্টরে কেহ কারো সাথে এমন বিষয়ের আলাপ আলোচনাও করবে না যে সমস্ত বিষয়গুলো নির্লজ্জতা যে সমস্ত বিষয়গুলো ব্যাহাপনা যে সমস্ত বিষয়গুলো অশ্লীলতা মুসলমান সমাজে এটার আলোচনা উনিছেন তোমরা জিনার ধারে কাছেও যেও না সেই জিনার প্রতি আকর্ষণ সৃষ্টিকারী সামাজিক যে সমস্ত কাজগুলো আছে নাচ গান এটার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল আরব্য সমাজে তখন মেলা হইত মেলার মাঝে নর্তকীরা নাচত যখন মুসলমানদের সমাজ গড়ে উঠল সেটা অসভ্য সমাজ ছিল সে সমাজটা ছিল জাহিলি সমাজ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানদের যে সমাজ গড়ে উঠল মুসলমানদের যে খেলাফা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠল সেখানে নাট নর্তকীদের নাট এটাকে নিষিদ্ধ করে দেওয়া অশ্লীল কথাবার্তায় ভরপুর গান যে সমস্ত গান এটা অশ্লীলতার প্রচার করতেছে নির্লজ্জতার প্রচার করতেছে যেখানে শিখার কিছু নাই যেখান থেকে পাওয়ার কিছু নাই হারাবার অনেক কিছু আছে এ সমস্ত নির্লজ্জ তার প্রচারকারী এ সমস্ত গান এটাকে নিষেধ করে দেওয়া হয় ছবির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো ছবি তোলা ছবি সংরক্ষণ করা ছবিকে প্রচার করা ছবি তোলা ছবি অঙ্কন করা এই সমস্ত কাজগুলোকে নিষেধ করে দেওয়া যেন সমাজ সমাজের যারা মুসলিম যুবক মুসলিম যুবতী তারা যেন একটা পবিত্রতার উপর দিয়ে গড়ে ওঠে সমাজের প্রত্যেকটা সন্তান যেন হয় পবিত্র কারণ সমাজের সবচেয়ে বড় সম্পদ হল প্রজন্ম আগামী দিনের প্রজন্ম এরা সবচেয়ে বড় সম্পদ আজকে যে শিশুটা জন্ম নিল এই শিশুটাই আগামী দিনের পৃথিবী তার দ্বারা আগামী দিনের পৃথিবী আগামী দিনের প্রজন্ম গড়ে উঠবে তার দ্বারা তার সুরক্ষা সবচেয়ে দামি বিষয় আজকের শিশুগুলো যদি নষ্ট হয়ে যায় আজকের কিশোরগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে এই মাটি যদি স্বর্ণও প্রসব করে এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না এ জমিগুলো থেকে ধান না হয়ে জমিগুলো থেকে যদি স্বর্ণ উৎপাদিত হয় জমিতে ধান না ধানের শীষের জায়গায় স্বর্ণের শীষ উৎপাদিত হচ্ছে এটা কোনো দেশ কোন জাতিকে এটা অগ্রসর করবে না যদি এ জাতির সন্তানগুলো নষ্ট হয়ে যায় এদের চরিত্র যদি নষ্ট হয়ে যায় এরা যদি অপবিত্র হয়ে যায় আপনি সোনালী ফসল দ্বারা কি করবেন ইসলামী শিক্ষায় সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় হল আজকের শিশু সন্তানগুলোকে সভ্যতার শিক্ষায় নৈতিকতার শিক্ষায় গড়ে তোলা যেন তারা সভ্যতার শিক্ষা পায় তারা যেন অসভ্য না হয় তারা যেন নৈতিকতার শিক্ষা পায় তারা যেন নির্লজ্জ না হয় তারা যেন বেহায়া না হয় অশ্লীলতার সাথে যেন এই সমাজের সন্তানদের এই সমাজের আগামী প্রজন্মদের যেন সম্পর্ক না থাকে এটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় এবং মুসলমানদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইসলামটা আমাদেরকে অনুভব করতে হবে ইসলাম আমাদের কাছে কি চায় একজন ব্যক্তি হিসেবে ইসলাম আমার কাছে কি চায় একজন মুসলিম হিসেবে আমাকে আমার জীবনটা কিভাবে গড়ে তুলতে হবে ইসলামটা আমাদেরকে অনুভব করতে হবে যে আমি যে পরিবারের কর্তা আমি যে পরিবারের দায়িত্বশীল আমি মানি একটা পরিবার আমার দ্বারা একটা পরিবার গড়ে উঠছে আমার আল্লাহ তালার দেয়া দুটি তিনটি চারটি সন্তান এরা আগামী দিনে শুধু আমার সম্পদ না এরা দেশের সম্পদ এই সন্তানগুলো সারা পৃথিবীর সম্পদ এই সন্তানগুলোকে এমন সভ্যতার শিক্ষায় এমন নৈতিকতার শিক্ষায় গড়ে তোলা চাই যেন তাদের দ্বারা পূর্ণ পৃথিবী আলোকিত হয় আমার আপনার এক একটা সন্তান এক একটা সম্পদ এর দ্বারা সারা পৃথিবী আলোকিত হবে আজকে আমরা সোনালী ফসলকে সম্পদ মনে করতেছি ফসল নষ্ট হচ্ছে আমরা হাহাকার করছি আজকে বিদ্যুৎকে আমরা সম্পদ মনে করছি আজকে বিদ্যুৎ নাই ক্রাইসিস আমরা হাহাকার করছি আজকে আমরা পানিকে সম্পদ মনে করতেছি পানি নাই আমাদের মাঝে হাহাকার কিন্তু আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে সচ্চরিত্রতার উপর পবিত্রতার উপর আমরা তাদেরকে গড়ে তুলতে পারি নাই পারছি না গড়ে তোলার ভাবনা আমরা ভাবছি না কিন্তু হাহাকার নাই ইসলাম আমাদের কাছে চায় পবিত্রতা ইসলাম আমাদের কাছে চাই নৈতিকতা ইসলাম আমাদের কাছে চাই সচ্চরিত্রতা এই চরিত্রটাকে পবিত্র রাখা একজন মুসলমান আমাকে বলতে হবে আমার চরিত্রটা পবিত্র আমি আমার চরিত্রটাকে নষ্ট হতে দেইনি এটা একজন ব্যক্তির সবচেয়ে দামি কথা আমার দাম অনেক আমার কাছে অনেক টাকা আছে আমি দামি আমার বাড়ি আছে আমি দামি না আমার চরিত্রটা পবিত্র আমার অনেক দাম দুনিয়ার কাছে আমার অনেক দাম আল্লাহর কাছে আমার অনেক দাম কারণ আমার চরিত্রটা পবিত্র মুসলমান সমাজের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবতী সে বুক ফুলিয়ে বলবে যে আমার চরিত্রটা পবিত্র আমি আমার চরিত্রটাকে নষ্ট করি ভান এই মুসলমানদের চরিত্র যেন পবিত্র থাকে এই জন্য পরবর্তীতে আইন রচনা করা হয়েছে আইনগুলো দিয়েছেন কে আল্লাহ কে দিচ্ছেন কেন দিচ্ছেন চরিত্র যেন পবিত্র থাকে কারণ এটা অনেক দামি জিনিস এটা নষ্ট হয়ে গেলে সবই নষ্ট হয়ে গেল চরিত্র নষ্ট মানে সবই নষ্ট এটা পচে গেছে সুতরাং তার মৃত্যু হয়ে গেছে তার মৃত্যু হয়ে গেছে অনেক মানুষের মৃত্যু তার পনেরো বছর বয়সেই হয়ে যায় কিন্তু তার লাশটা দাপন করা হয় সত্তর পঁচাত্তর বছর বয়সে যে তার চরিত্রকে নৈতিকতার শিক্ষায় গড়ে তুলতে পারেনি তার মৃত্যু হয়ে গেছে তখনই যেদিন তার চরিত্র নষ্ট হয়েছে সেদিনই তার মৃত্যু হয়ে গেছে সে তো অসৎ চরিত্রের একজন মানুষ না এই পৃথিবীর কাছে তার দাম আছে না এই পৃথিবীর মালিকের কাছে তার কোনো দাম আছে কারণ একটা নষ্ট জিনিসকে কেউ পছন্দ করে না পৃথিবী যদি জানত যে তোমার আমার চরিত্র নষ্ট এ পৃথিবী তোমাকে এবং আমাকে সালাম দিত না দিত কেউ যদি জানে যে এর চরিত্র নষ্ট তার সাথে কেউ সম্পর্ক করবে কেউ করবে ইসলাম এমন কিছু আইন রচনা করেছে আমাদের জন্য ইসলাম কিছু বিধান দিয়েছে বিধানগুলো আমাদের জন্য এই বিধানগুলোর উপর যখন আমাদের পরিবার ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা গড়ে উঠবে তখন জিনার সামাজিক কারণ সমূহের শিকড় কেটে যাবে সবচেয়ে বড় বিষয় হলো শিক্ষা ইসলাম শুধু আইন আর বিচার না যে লোকের একদিকে অপরাধ করে যেতে থাকবে আরেকদিকে বিচারক শুধু বিচার করে যেতে থাকবে এটা ইসলামের লক্ষ্য না এজন্যই ইসলাম মুসলমানদের জন্য পৃথিবীর জন্য এমন একটা শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলেছে ইসলাম মুসলমানদের জন্য পূর্ণ পৃথিবীর জন্য ইসলামের এমন একটা শিক্ষা নীতি আছে ইসলামের এমন একটা শিক্ষা ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থায় তাকুয়া এবং ক্ষুদা ভীরুতা শিক্ষা দেওয়া হয় এই পৃথিবীর মানুষকে আমাদেরকে সভ্য এবং নৈতিকতার উচ্চ মানে গড়ে তোলার জন্য ইসলামের এমন একটা শিক্ষা ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থায় ক্ষুদা বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয় যে শিক্ষা আখেরাতে আল্লাহর সামনে জবাবদিহিতার অনুভূতি জাগিয়ে তুলে যে শিক্ষার মূল বিষয় হল যে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গাইবি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুন্তুম তা কোরআন বলতেছে তুমি যে মৃত্যু থেকে পালাচ্ছ বাঁচতে চাচ্ছ বাঁচবা মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না তুমি মৃত্যু থেকে বাঁচতে না চেয়ে জাহান নাম থেকে বাঁচার চিন্তা করো কারণ জাহান নাম থেকে বাঁচা যায় মৃত্যু থেকে বাঁচা যায় না জাহান্নাম থেকে বাঁচা যায় মৃত্যু থেকে বাঁচা যায় বলেন এ পর্যন্ত কেউ বাঁচছে মৃত্যু থেকে বাঁচা যায় না বাঁচা যায় জাহান্নাম থেকে বাঁচা যায় জাহান্নাম থেকে বাঁচা যায় না জাহান্নাম থেকে বাঁচা যায় আজকের পৃথিবী মৃত্যু থেকে বাঁচতে চাচ্ছে আর ইসলাম শিক্ষা দিচ্ছে না তোমরা জাহান নাম থেকে বাঁচার চিন্তা করো তুমি বাঁচতে চাচ্ছ জাহান নাম থেকে বাঁচো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর থেকে তো বাঁচতে পারবা না এজন্য প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে নিজেকে এটা বলতে হবে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে খুব বেশি বেশি মৃত্যুর আলোচনা করো যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে নিজেকে প্রস্তুত করো নিজের পরিবারের মাঝে মৃত্যুর আলোচনা করো তাদেরকে বলো সবাইকে যে মৃত্যুবরণ করতে হবে সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের কর্তব্য আর বাঁচতে হবে যার নাম থেকে বাঁচতে হবে বাঁচতে হবে মৃত্যু থেকে না যার নাম থেকে আর উত্তর দেন মৃত্যু থেকে না যার নাম থেকে যার নাম থেকে বাঁচতে হবে এটা হল ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এটা হলো ইসলামের শিক্ষা কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নাও তুমি বিশ বছরের যুবক তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও আইনামা তাকুনু কুমুল মাউথ ইদা যা আজালুহুম লা এটা নোটিশ এটা আসবে নোটিশ দিয়ে আসবে না এটার জন্য প্রস্তুত থাকতে হবে সবসময় আর ইসলাম শিক্ষা দেয় যে জিনা এটা এমন একটা অপরাধ জিনা এটা মানুষের জীবনের এমন একটা অপরাধ যে একটা মানুষ যদি মরে যায় সে এই জিনার অপরাধ থেকে বাঁচতে পারবে না তার বিচার হবে জিনার অপরাধটা এটা এরকম কঠিন একটা অপরাধ যে একটা মানুষ যদি মরে যায় মরে গেছে তো সে জিনা করে গেছে এর বিচার হবে সে যে জিনা করছে জিনার কি হবে বিচার হবে সে মরেও বাঁচতে পারবে না সে মরে গেল বেঁচে গেল দুনিয়াতে অনেক বিচার আছে না মরে গেছে যে কি বেঁচে গেছে তার বিচার করা গেল মহিলা বেঁচে গেছে আর তার বিচার করতাম আমি তো জিনা এটা মানুষের জীবনের এমন একটা অপরাধ একজন ব্যক্তি যদি মরে যায় জিনা এটা তার অপরাধের মাঝে জিনা আছে তো তার বিচার হবে মৃত্যুর পরে এই জিনার বিচার হবে তার কঠিন বিচার হবে এবং জিনা এটা এমন একটা বড় অপরাধ এ সম্পর্কে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এই শিক্ষাটা এটা মুসলমানদেরকে এই শিক্ষাটা গ্রহণ করতে হবে প্রত্যেকটা মুসলমান যুবক তার মাঝে ভয় থাকতে হবে শিক্ষার দ্বারা এই ক্ষুদা ভীতি এই জবাবদিহিতার ভীতি এটা গড়ে উঠবে শিক্ষার দ্বারা পরিবার থেকে সে এই শিক্ষা লাভ করবে সমাজ থেকে সে এই শিক্ষা লাভ করবে প্রতিষ্ঠান থেকে সে এই শিক্ষা লাভ করবে রাষ্ট্র তাকে শিক্ষা দিবে আজকের শিশু আজকের কিশোর এরা সমাজের কাছে পাওনাদার যে আমাদেরকে আমাদেরকে নৈতিকতার শিক্ষা দাও আমাদেরকে পবিত্রতার শিক্ষা দাও যেই পবিত্র জীবন গড়ে তোলার দ্বারা আমরা জান্নাতের অধিকারী হব জাহান্নাম থেকে বেঁচে যাব এমন বড় একটা অপরাধ যে যাদের বেভিচারী চরিত্র সমাজের মাঝে প্রসিদ্ধ ইসলামে এই ধরনের পুরুষ এই ধরনের নারী এদেরকে বিয়ে করার জন্য নির্বাচিত করাও একটা গুনাহের কাজ ইসলামে একজন মুসলমান এমন কোন নারী এমন কোন পুরুষকে বিয়ের জন্য নির্বাচিত করবে না যার বেভিচারী চরিত্র সমাজের কাছে প্রসিদ্ধ যে এই নারীতে বেভিচারী অথবা এই পুরুষটা বেভিচারী সমাজের লোকজন জানে মুসলমানদের জন্য এমন নারী এমন পুরুষকে বিয়ের জন্য নির্বাচিত করা এটাও গুনাহের কাজ কারণ এর দ্বারা এদের হিম্মত বেড়ে যাবে জিনা ইসলামে মুসলমানদের কাছে আল্লাহর কাছে এমন একটা কুকর্ম যে যে ব্যক্তি মুসলমান হয়ে এই বেভিচার দিনার মতো কাজ করে সে মুসলিম সমাজের সৎ এবং পাক পবিত্র লোকদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার যোগ্যতা হারিয়ে ফেলেছে আজকে দেখেন কত আফসুসের বিষয় আজকে ইসলামের এই শিক্ষা থেকে আমাদের সন্তানরা বঞ্চিত আজকে পরিবার থেকে এই শিক্ষাটা সন্তানরা পাচ্ছে না এজন্য আজকে আমাদের দ্বারা আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সন্তানরা আজকে এমন সমস্ত নায়ক নায়িকার ভক্ত পাগল যাদের নষ্ট চরিত্র সমাজের কাছে প্রসিদ্ধ আমার আপনার সন্তান এমন সমস্ত গায়ক গায়িকার পাগল যাদের নষ্ট চরিত্র সমাজের কাছে প্রসিদ্ধ আমরা নিজেরাও যে পাগল সন্তানদের কি শিক্ষা দিব আমরা আমরা নিজেরা ইসলামকে গ্রহণ না করে ক্ষতিগ্রস্ত হচ্ছি সন্তানদেরকে ক্ষতিগ্রস্ত করছি এবং আমাদের এই অবস্থার জন্য এমন একদিন আসবে আমাদেরকে আফসোস করতে হবে আমাদেরকে আমাদের মালিকের সামনে আমাদের স্রষ্টার সামনে দাঁড়াতে হবে এই চরিত্র নিয়ে আমি দাঁড়াব আমি কি আমার চরিত্রটাকে পবিত্র করব না গোসল করাব না যেই দিলের মাঝে আল্লাহর মোহাব্বত আল্লাহ রসুলের মোহাব্বত দিনের মোহাব্বত দ্বারা যে হৃদয়কে যে কল্পকে গড়ে তোলা প্রয়োজন ছিল আজকে সেই কল্প আজকে সেই হৃদয় এটা নষ্ট হয়ে গেছে পচে গেছে একটা মুসলিম যুবক তার ফলটা এটা কতটুকু পচে যাওয়ার পর সে একটা নষ্ট নারী একটা নষ্ট পুরুষের জন্য পাগল হইতে পারে একটা যুবক সে কতটুক মানে নিকৃষ্টতার কোন পর্যায়ে যাওয়ার পর সে এমন একটা নারী যে নারীর জন্য আরো দশ জন পাগল আরো এক হাজার লোক যার জন্য পাগল সে প্রতিযোগিতা দিয়া সে নারীর পিছনে ছুটতেছে তার মোবাইলের মাঝে সেই নারীর ছবি কত বড় আফসোস এই যুবক আপনার ছোট ভাই এই যুবক আপনার সন্তান এই যুবকটা আপনার ছেলে অথবা এই যুবকটা আপনি নিজেই কোরআন বলতেছে তোমরা জিনার কাছেও যায়ও না যে সমস্ত কাজ জিনার দিকে আকর্ষণ তৈরি করে সমস্ত কাজগুলো থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম খুব কঠিন ঠিকানা খুব নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম জাহান্নামের ঠিকানা সত্য ঠিকানা والذين كفروا وأحاطت به خطيئته যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে আর আল্লাহর অবাধ্যতার মাঝে তাদের জীবনকে গড়ে তুলে আল্লাহ বলতেছেন তারা জাহান নামের অধিবাসী হবে খালিদুন আর সেই জাহান নামে তাদের ঠিকানা হবে চিরস্থায়ী ঠিকানা তাই ইসলাম চায় যে প্রত্যেকটা মুসলমান সে নিজেকে পবিত্র রেখে সে নিজেকে জান্নাতের উপযোগী করবে আমি আপনি আমার আপনার জন্য জান্নাত আল্লাহর তৈরি করা ঠিকানা হল জান্নাত আল্লাহ চান আমার আপনার জন্য ঠিকানা যেন জান্নাত হয় এজন্য কোরআন এজন্য অগণিত নবীর রসুলের মেহনত এজন্য ইসলাম এজন্য ইসলামের শিক্ষা এজন্য ক্ষুদা ভীরুতার শিক্ষা যেন ঠিকানা জান্নাত হয় জান্নাত যেন ঠিকানা হয় জান্নাতের নিয়ামত গুলো যেন আমার হয় আপনার হয় আমাকে আপনাকে নিজেকে পবিত্র রেখে নিজেকে জান্নাতের উপযোগী করা হলো আমার আপনার জিম্মাদারি আমার আপনার জিম্মাদারি হলো উজু করা আমার আপনার জিম্মাদারি হলো গোসল করা আমার আপনার জিম্মাদারি হলো তৌবা করা আমার আপনার জিম্মাদারি হলো ইস্তেফার করা আর অপবিত্রতা থেকে গুসুল করে সমস্ত ময়লা আবর্জনা থেকে নিজেকে মুক্ত করে জুলুম অবিচার অন্যায় থেকে নিজেকে মুক্ত করে আল্লাহ তালার কাছে নিজেকে পেশ করা যে আল্লাহ যে জান্নাত আপনি গড়ে তুলেছেন আমি নিজেকে সে জান্নাতের উপযুক্ত হিসেবে আপনি যে হুকুমগুলো দিয়েছেন হুকুমগুলোকে মেনে আমি নিজেকে তৈরি করেছি মালিক আমি নিজেকে তৈরি করেছি আর আল্লাহ তালার ঘোষণা আছে যে বান্দা যখন আমার পথে চলে চলতে গিয়ে যে সমস্ত ভুল হয় সে সমস্ত ভুলগুলোকে আমি ক্ষমা করে দিই বান্দাকে তো চলতে চাইতে হবে আমি যদি উল্টা পথে চলতে থাকি তাইলে তো আল্লাহর এই ওয়াদা নাই সেই মুসলিম সমাজে প্রত্যেকটা যুবককে নৈতিকতার শিক্ষায় গড়ে তোলা এটা পরিবার সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব যে শিক্ষা তার চরিত্র রক্ষায় পাহারাদারি করবে শিক্ষা বাধা দিবে শিক্ষাটা খুব দামি জিনিস কিন্তু কিন্তু মুসলমান যদি যুবক তো যুবক হবেই আজকের শিশু আগামী দিনে যুবক হবেই হবে না সে শিশু থাকবে না কিন্তু যুবক হবে কিন্তু সে তার চরিত্র রক্ষার গুরুত্ব বুঝতে ব্যর্থ হল তাকে শিখানো হলো যে এই বাড়িটা হলো সম্পদ এই সোনা হলো সম্পদ এই গাড়ি হলো সম্পদ কিন্তু সে শিখলো না যে আমার চরিত্র সবচেয়ে বড় সম্পদ তাহলে সে কি শিখলো এই শিক্ষাকে বিজনেস বলা যেতে পারে এই শিক্ষা এটা তামাশা এটা শিক্ষা না বাবা মা তার সন্তানকে নিয়ে তামাশা করল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে বিজনেস করল কিন্তু যে শিক্ষা বাবার কাছে সন্তান পাও না যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পাও না বাবা মা তার সন্তানকে বঞ্চিত করল প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করল আল্লাহ তালা কোরআন করিমের মাঝে একটা ইতিহাস আলোচনা করেছেন হজরত ইউসুফ আলী ইসালামের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হজরত ইউসুফ আলী ইসালাম আল্লাহর এক প্রিয় বান্দা যিনি ওই শিশু অবস্থা থেকে বাবার কাছ থেকে নৈতিকতার শিক্ষা পেয়েছে বাবার কাছ থেকে সভ্যতার শিক্ষা পেয়েছে বাবা তো তার সব সন্তান তো আর বাবার শিক্ষাকে গ্রহণ করে না শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী কিন্তু প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করে না তো বাবারও প্রিয় ছিল আল্লাহরও প্রিয় ছিল তো তার উপর পরীক্ষা আসলো হজরত ইউসুফ আলী ইসলামের উপর তার পবিত্রতা তার সচ্চরিত্রতা তো বাবার সাথে যে তার সম্পর্কের একদম অন্তরঙ্গতা এটা সৎ ভাইদের কাছে পছন্দ হয় নাই বাবার ঘর থেকে বিতাড়িত হলেন হজরত ইউসুফ শুধু তাই না বাবার ঘর থেকে বিতাড়িত হয়ে দাসত্বের এক জীবন দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন মিশরের বাজারে আর দাসও একদম আজিজে মিশরের মিশরের প্রভাবশালী একদম রাষ্ট্রীয় যে গভর্নর তার বাড়িতে দাসত্বের জীবন হজরত ইউসুফের তো আজিজে মিশর তো যিনি মিশরের গভর্নর গভর্নরের কাজে ব্যস্ত থাকে তো আজিজে মিশরের বাড়ির গভর্নর তো হলো বেগম সাহেবা বাড়ির জিম্মাদার কে বেগম সাহেবা না বেগম সাহেবা হলো বাড়ির জিম্মাদার বেগম সাহেবাও তো রাষ্ট্রের অভিজাত পরিবারের মেয়ে ছোটখাটো পরিবারের মেয়ে তো না রাষ্ট্রের অভিজাত পরিবারের মেয়ে প্রভাবশালী মেয়ে প্রভাবশালী নারী আল্লাহর প্রিয় বান্দা বাবার কাছ থেকে নৈতিকতার সচ্চরিত্রতার শিক্ষায় যে সন্তান গড়ে উঠেছে সেই সন্তান হজরত ইউসুফ যখন যুবক আজকের আপনার সন্তান আগামী দিনে যুবক হবে ইউসুফ যখন যুবক মিশরের এই প্রভাবশালী অভিজাত নারী মিশর গভর্নরের স্ত্রী হজরতে ইউসুফ তার প্রতি আসক্ত হয়ে গেল আর কোথায় প্রভাবশালী অভিজাত সেই নারী আর ইউসুফ তার অবস্থান হল সেই বাড়িতে দাস সেই বাড়ির বেগম সাহেবা কতটুকু অসহায় তো আল্লাহ বলতেছেন বলাকদ বিহি সেই নারী ইউসুফকে কামনা করছিল ইউসুফকে চাচ্ছিল যে ইউসুফ আমি তোমাকে চাই আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াহাম্মা বিহা লাউলা আর রা বুরহানা রব্বিহি ইউসুফ তার কাছে যদি তার রবের হুকুম না থাকতো <laughs> লাউলা আর বুরহানা রব্বিহি তার রবের হুকুম বাবার পক্ষ থেকে দেয়া সেই নৈতিকতার শিক্ষা এই শিক্ষা যদি ইউসুফের কাছে না থাকতো হাম্মা বিহা ইউসুফ আসক্ত হইত কিন্তু ইউসুফকে রক্ষা করলো ইউসুফকে এই কঠিন অবস্থা থেকে ইউসুফকে বাঁচালো তার শিক্ষা বাবার দেয়া শিক্ষা এই শিক্ষাটা বাঁচিয়ে দিল এই নারীর কাছে সৌন্দর্য ছিল প্রভাব ছিল অভিজাত নারী ছিল এই নারীর ছিল না এমন কোন বিষয় ছিল না সব দিক থেকে আকর্ষণীয় নারী কিন্তু হজরত ইউসুফ আল্লাহর প্রিয় বান্দা তার কাছে ছিল বাবার দেয়া শিক্ষা বিজয়ী হইল আল্লাহ কোরআন দ্বারা আলোচনা করতেছেন এই শিক্ষাটাই প্রত্যেকটা মুসলমানের সন্তান তার বাবার কাছ থেকে এই শিক্ষাটার পাওনাদার এই শিক্ষাটা দিতে হবে এই শিক্ষার উপর মুসলিম সমাজের প্রত্যেকটা যুবক সে তার চরিত্রের পাহারাদারি করবে তার চরিত্রের সে হেফাজত করবে এই শিক্ষার মাধ্যমে وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك তো হজরত ইউসুফকে যখন সে নারী চাপ প্রয়োগ করল আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন আল্লাহ ইতিহা আরে ইউসুফ সে তো ওই ঘরের দাস ওই ঘরে তার দাসত্বের জীবন যেই বাড়িতে সে দাস দাস যে বাড়িতে তার জীবনটা কর্মচারীর জীবন না দাসক্তির জীবন সেই বাড়ির যে কর্তি বেগম সাহেবা সে যখন ইউসুফের উপর চাপ প্রয়োগ করল ইউসুফ কি উত্তর দিল আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই সোহান মাজ আল্লাহ এবং ইউসুফ কি করল সে দরজার দিকে দৌড় দিল আর সে নারী কেমন তীব্রভাবে ইউসুফকে আঁকড়ে ধরল যে দুবুর ইউসুফ আল্লাহর প্রিয় বান্দা ইউসুফ সে এই ইউসুফকে টান দিয়ে ইউসুফের জামা ছিঁড়ে ফেলে এইভাবে ধস্তাধস্তি করত কিন্তু ইউসুফ আলী ইসালাম তার কাছে ছিল কি শিক্ষা বাবার দেয়া শিক্ষা এই শিক্ষাটা কে দিয়েছেন বাবা বাবা তাকে শিক্ষা দিয়েছেন যে তোমাকে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে তোমার এই চরিত্র যদি নষ্ট হয় এ নষ্ট চরিত্র নিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে এই নষ্ট চরিত্রের ব্যক্তি সে কিভাবে জান্নাতে যাবে জান্নাত তো পবিত্র ব্যক্তিদের জন্য আল্লাহ তালা জান্নাতকে তৈরি করেছেন তাই তোমাকে নষ্টামি থেকে বাঁচতে হবে তোমাকে ব্যয়াপনা থেকে বাঁচতে হবে এ ছিল শিক্ষা আল্লাহ কোরআনের মাঝে আলোচনা করেছেন যে হজরত ইউসুফ এখানেই তার বিপক্ষে চক্রান্ত শেষ হয় নাই এখানে শেষ হয় নাই এখানে শেষ হয় নাই সে তো প্রথমে ছিল আজিজ মিশরের ঘরে একটা সময় ইউসুফের সৌন্দর্য ইউসুফের অবস্থান ইউসুফের আকর্ষণ এটা এমন ভাবে মিশরে ছড়িয়ে গেল মিশরের অভিজাত নারী যারা এরা সব ইউসুফের প্রতি আসক্ত হয়ে গেল কঠিন পরিস্থিতিতে যখন যুবক ইউসুফ সমাজের রাষ্ট্রের সব অভিজাত নারীরা তারা হলো তাকে চাচ্ছে আজকে আমাদের যুবকরা তো নিজেকে এই অবস্থায় সেলিব্রিটি মনে করছে আর ইউসুফ যখন ঠিক এই পরিস্থিতিতে যে অভিজাত নারীরা তার উপর হামলে পড়ছে যে আমি জেলখানাকে আমার জন্য প্রিয় মনে করি ইলাই যে কুকর্মের দিকে তারা আমাকে ডাকছে আল্লাহ আমি কুকর্মে জড়িত হতে চাই না এবং আল্লাহর কাছে বলতেছে ওয়াইল্লা তাসরিফ আন্নি কায়দা হল আল্লাহ আপনি যদি আমাকে না বাঁচান আসবো ইলাই হিন না আমি তো এদের প্রতি আকর্ষিত হয়ে যাব আর যদি এদের জালে আমি ফেসে যাই তাহলে তো আমি জাহিল হয়ে গেলাম আকুম মিনাল জাহিলিন আমি জাহিল হয়ে গেলাম আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আমাকে এই ফেতনা থেকে বাঁচাও এই শিক্ষা মুসলমান প্রত্যেকটা যুবকের চাই আজকে তো আমরা এমন পচে গেছি আমরা এমন পচে গেছি আমরা নষ্ট নারীকে পাওয়ার জন্য তাবিজ খুঁজি নষ্ট এক নারী তার মন পাওয়ার জন্য তাবিজ খুঁজি আর হজরত ইউসুফ মিশরের এই সমস্ত অভিজাত নারী যাদের বাহ্যিক আকৃতি ছিল অভিজাত কিন্তু ভেতরটা ছিল নষ্ট হজরত ইউসুফ এদের থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে কারাগার চাইছেন আল্লাহর কাছে কারাগার চাই এই হলো শিক্ষা আজকে শিক্ষার অভাবে এই অবস্থা তৈরি হচ্ছে এই শিক্ষায় গড়ে উঠবে প্রত্যেকটা মুমিন যুবক এই শিক্ষায় ইসলামী সমাজ গড়ে উঠবে এই শিক্ষায় ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবতী গড়ে উঠবে এটা হলো দিন প্রতিষ্ঠা এই শিক্ষায় যখন গড়ে উঠবে সমাজের মাঝে দিন প্রতিষ্ঠিত হবে নিজের পবিত্রকে চরিত্র রাখা এটা দিন এটি ইসলামের অংশ এটি ইসলামের হুকুম নামাজ যেমন ইসলামের হুকুম রোজা যেমন ইসলামের হুকুম নিজ চরিত্রকে পবিত্র রাখা এটাও ইসলামের এক ফরজ হুকুম এবং এমন ফরজ হুকুম শুধুমাত্র চরিত্রকে পবিত্র যেন মুসলমান যুবক যুবকদের চরিত্র যেন পবিত্র থাকে এজন্য আরো অনেক ফরজ হুকুম তৈরি হয়েছে পর্দার হুকুম ফরজ করা হয়েছে কেন চরিত্র যাতে পবিত্র থাকে নাচ গানকে হারাম করা হয়েছে ছবিকে হারাম করা হয়েছে অশ্লীলতার প্রচারকে হারাম করা হয়েছে কেন চরিত্র যাতে পবিত্র থাকে এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এটার উপলব্ধি এটা আমাদের প্রয়োজন ওয়ালা তাকরাবু জিনা জিনার ধারে কাছেও যায় না জিনা তো হারাম বরং এমন সমস্ত কাজও মুসলমানদের জন্য হারাম যে সমস্ত কাজ জিনার আকর্ষণ তৈরি করে তাহলে জিনা কত বড় হারাম আমরা বুঝার চেষ্টা করি ইসলামটাকে এই ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র দিন এই ইসলামকে আমি আপনার জীবন থেকে বিসর্জন দিয়ে এই ইসলামের চর্চা না করে আল্লাহকে খুশি করা যাবে না জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে নিজেকে জান্নাতের অধিকারী করতে হলে ইসলাম বুঝতেই হবে ইসলামের উপর নিজ জীবন নিজ পরিবার গড়তেই হবে এর কোনো বিকল্প নেই আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক ও আখির আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলম